بسم الله الرحمن الرحيم أمة الإسلام بشرى إننا نلمح فجرا في شباب قد أشادوا صحوة للدين كبرى أمة الإسلام بشرى إننا نلمح فجرا في شباب قد أشادوا صحوة للدين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ওয়াইলা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা গভীরভাবে লক্ষ্য করেছি যে ও মুসলিমরা আমাদের উপর নানা উপায়ে আগ্রাসন চালিয়ে আসছে তারা আমাদেরকে বিধ্বস্ত করেছে অস্ত্রের মাধ্যমে আঘাত হেনেছে আমাদের আদর্শ ও সংস্কৃতিতে আমাদেরকে পরাজিত করে রেখেছে মনস্তাত্ত্বিকভাবে তারা বিভিন্ন সময় আমাদের উপর অবতীর্ণ হয়েছে আগ্রাসনের নতুন নতুন ভার্সন নিয়ে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো বরাবরই আমরা মুসলিমরা তা অনুধাবন করতে ব্যর্থ হয়েছি ফলে আমরা পরিণত হয়েছি তাদের এসব চক্রান্তের বলিতে এই বিষয়টি অনস্বীকার্য যে উম্মা শ্রেষ্ঠ শ্রেণী হলো আলেম শ্রেণী অমুসলিমরা এই আলেম শ্রেণীকে মনস্তাত্ত্বিকভাবে বিকৃত করার লক্ষ্যে অনেক কিছুর অবতারণা করেছে এবং এসব ক্ষেত্রে তারা সফলও হয়েছে তারা শুধু সাধারণ মুসলিমদেরকেই নয় বরং উম্মার এই শ্রেষ্ঠ শ্রেণীটিকেও বোঝাতে সক্ষম হয়েছে যে ধর্ম ও রাজনীতি দুটি আলাদা বিষয় সুতরাং ধর্ম ও রাজনীতি এ দুটি একত্রিত হতে পারে না আর এক শ্রেণীর আলেমও এই চিন্তাভাবনা লুফে নিয়ে তা লালন করতে শুরু করেছে অথচ এই বিষয়টি তারা বেমালুম ভুলে যায় যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মুসলিমদের জীবনের প্রতিটি অঙ্গনেই রয়েছে ইসলামের সুনির্দিষ্ট নীতিমালা যে নীতিমালা ব্যতীত ভিন্ন কোনো নীতিমালাই মুসলিমদের পরিচালিত হওয়া বৈধ নয় তারা জীবন যাপন করবে ইসলামী ভূখণ্ডে ইসলামী অনুশাসনের নীতিমালার আলোকে আর ইসলামী ভূখণ্ড ও অনুশাসন না থাকলে তা প্রতিষ্ঠা ও বাস্তবায়নের জন্য কাজ করবে কিন্তু আলেমদের মাঝে এ লক্ষ্যের বাস্তবসম্মত কোনো পদক্ষেপ বা চিন্তাধারাও পরিলক্ষিত হচ্ছে না কেমন যেন তারা এলিম অর্জন আর ব্যর্থ ক্ষমার দ্বারা দিন কায়েমের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা উম্মার কর্ণধার এলিম পিপাসুদেরকে এলিম অর্জনের জন্য সজুর উদ্বুদ্ধ করছেন অবিরাম তার ফজিলত বর্ণনা করে যাচ্ছেন অথচ আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহান নবী ইউহারিদুল আল আলাল কিতাল হে নবী আপনি মুমিনদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করুন তারা নবীদের ওয়ারের সূত্রে পাওয়া দায়িত্ব ভুলে গেছে সেই সুযোগে শয়তান ও তার দোসররা তাদের মাধ্যমে তালিবুল আলিম ভাইদেরকে দিন কায়েমের পথ থেকে বিরত রাখার অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে আলিমরা ইলিম ও জিহাদ এই দুটি ফরিজাকে তালিবুল আলিমদের মাঝে ভিন্নভাবে উপস্থাপন করছে তারা কেমন যেন জিহাদ এলিম অর্জনের পর আবশ্যক এ বক্তব্যের প্রবক্তায় অবতীর্ণ হয়েছে তারা ছাত্রদেরকে বোঝাচ্ছে যে আগে আলেম হও পরে জিহাদ বা আগে এলিম অর্জন করো পরে জিহাদ করতে যেও এভাবে তালিবুল আলিম ভাইদের মাঝেও এই সংশয় ছড়িয়ে পড়েছে যে আলেম না হয়ে জিহাদ করা যাবে না বা এলিম অর্জন না করে জিহাদে বের হওয়া যাবে না এই সংশয়ের ব্যাপারে প্রথমেই আমরা বলবো আগে আলেম হও পরে জিহাদ বা আগে আলিম অর্জন করো পরে জিহাদ করতে যেও কোরআন সুন্নাহে এ ধরনের উক্তির কোনো প্রমাণ পাওয়া যায় না আর রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন মান আহদা সাফি আমরিনা হাদা মালাই সাফি হিফাহুয়ারদ্দুন যে দিনের মাঝে এমন কিছু আবিষ্কার করলো যা তার অন্তর্ভুক্ত নয় তবে তা প্রত্যাখ্যাত সুতরাং দিনের মধ্যে এ ধরনের উক্তি ভিত্তিহীন নবোদ্ভাবিত ও প্রত্যাখ্যাত বরং সিরাত ও হাদিসের কিতাবে বহু ঘটনা এমন পাওয়া যায় যে কেউ কেউ ইমান এনে সঙ্গে সঙ্গে যুদ্ধে বেরিয়ে পড়েছেন তাদের ইলিম অর্জনের কোনো সুযোগই হয়নি আমরা সিরাতের প্রতি দৃষ্টি দিলে দেখতে পাবো যে ষষ্ঠ হিজড়িতে হুদাইবিয়ার সন্ধির দিন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে চোদ্দ শত সাহাবি ছিলেন আর অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের সময় রাসুল সাল্লাহ আলী ওসলামের সাথে ছিলেন দশ হাজার সাহাবি এক মাস অতিবাহিত হওয়ার পূর্বেই এই দশ হাজার এবং মক্কা বিজয়ের পর ইসলামে প্রবেশ করা আরও দুই হাজার সাহাবি সহ মোট বারো হাজার সংখ্যক সাহাবির বিশাল বাহিনী নিয়ে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম হোনাইনের যুদ্ধে বের হন তাদের ইসলাম গ্রহণের এক মাসও অতিবাহিত হয়নি কিন্তু এই অল্প সময়ে তারা কতটুকু বা কি এলিম অর্জন করলেন তখন রাসুল সাল্লাহ আলী ওসাল্লামকে তাদেরকে বলেছেন তোমরা মাত্র মুসলিম হয়েছ তোমরা এলিম অর্জন করে তারপর জিহাদে যেও না এমনটি বলেননি বরং তার সাথে তাদেরকে জিহাদে বের হওয়ার অনুমতি দিয়েছেন সাহেব বখারিতে বার ইবনে আজিব রদিয়াল্লাহ তালাহু হতে বর্ণিত হয়েছে তিনি বলেন লৌহবর্ম পরিহিত এক ব্যক্তি রসুল সাল্লাহ আলী আসলামের নিকট এসে বলল হে আল্লাহর রাসুল আমি প্রথমে যুদ্ধ করব নাকি ইসলাম গ্রহণ করব। প্রতি উত্তরে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন তুমি প্রথমে ইসলাম গ্রহণ করো তারপর যুদ্ধ করো তখন লোকটি ইসলাম গ্রহণ করে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল তারপর রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম বললেন সে অল্প আমল করেছে কিন্তু অনেক পুরস্কারের অধিকারী হয়েছে সহি মুসলিম হজরত আয়সা রদিয়াল্লাহ আলানহা হতে আরেকটি বর্ণনা রয়েছে যে একজন মুশরিক বদর যুদ্ধের দিন রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের নিকট এসে সাহায্য করার প্রস্তাব পেশ করলে তিনি বলেন ফার জে ফালান আস্তাইনা বিমুশরিকিন তুমি ফিরে যাও আমি কোনো মুশরিকের নিকট কখনো সাহায্য কামনা করব না তখন সে মুসলিম হয়ে যুদ্ধ করলো এই বিষয়টা স্পষ্ট যে এদের কাউকেই রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম যুদ্ধের অনুমতি দেওয়ার পূর্বে এলিম অর্জনের নির্দেশ দেননি বরং জেহাদে বের হওয়ার জন্য তাদের সেই সংক্ষিপ্ত ইমানে যথেষ্ট ছিল জেহাদে বের হওয়ার পূর্বে যদি এলিম অর্জন করা আবশ্যক হতো তাহলে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম এদেরকে এলিম অর্জনের পূর্বে জেহাদে বের হওয়ার অনুমতি দিতেন না সুতরাং এই বিষয়টা স্পষ্ট যে জেহাদে যাওয়ার পূর্বে এলিম অর্জন এটি কোনো শর্ত নয় রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন মা বালু রিজালিন ইয়াস্তারিতুনা শুরুতন লাইসাত ফি কিতাবিল্লাহ মানিস্তারত শরতন লাইসা ফি কিতাবিল্লাহি ফাহুয়া বাতিলুন ওয়া ইনকানা মিয়াতা শরত লোকদের কি হলো যে তারা এমন কিছু শর্ত আরোপ করছে যেগুলো আল্লাহর কিতাবে নেই যে এমন কোনো শর্ত আরোপ করলো যা আল্লাহর কিতাবে নেই তা বাতিল যদিও তা একশত শর্তও হয় হা মুজাহিদদের উপরও দুই ধরনের ইলিম অর্জন করা আবশ্যক এক এমন ইলম যা মুজাহিদ এবং সাধারণ মুসলিম সকলের অর্জন করা ফরজ যেমন তাওহিদের ইলম ইমান ভঙ্গের কারণসমূহ হারাম বিষয়সমূহ ইত্যাদির ব্যাপারে এলিম থাকা সকলের উপর আবশ্যক আর জিহাদের ময়দানে এই বিষয়গুলোর উপর এলিম অর্জন করা সম্ভব জিহাদ করা বা জিহাদ আবশ্যক হওয়ার জন্য এগুলোর উপর এলিম থাকা শর্ত নয় যেমনটি পূর্বে উল্লেখিত হাদিস থেকে প্রতীয়মান হয় দুই এমন এলিম যা মুজাহিদদের সাথে সংশ্লিষ্ট যেমন জিহাদ শরীয়ত সিদ্ধতার ব্যাপারে এলিম কোন পতাকার নিচে জিহাদ করবে তাদের বিরুদ্ধে জেহাদ করবে ইত্যাদি জেহাদ বিষয়ক মৌলিক এলম এটি প্রতীয়মান হয় ওই ঘটনা থেকে যখন কিছু লোক জাকাত প্রদানে অস্বীকার করেছিল তখন তাদের বিরুদ্ধে আবু বকর রদিয়াল্লাহ তালাহু জিহাদ ঘোষণা করলেন তখন আমর রদিয়াল্লাহ তালাহু তার বিরোধিতা করলেন তিনি বলেন আপনি লোকদের সাথে কিভাবে যুদ্ধ করবেন অথচ রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন উমিরতু আন ইলান্না সাহাত্তা ইয়াকুল ইলাহা ইল্লাহ ফামান ক্বালা লা ইলাহা ইল্লাহ عصم আসমা মিন্নি وماله ওয়ামালাহু بحقه وحسابه على الله আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধের জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিবে আর যে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিল সে তার জান ও মাল আমার থেকে নিরাপদ করে নিল তবে কোনো হক থাকলে ভিন্ন কথা আর তার হিসাব আল্লাহ তালার নিকট আবু বকরদি আল্লাহ তালাহু বলেন যারা নামাজ এবং জাকাতের মাঝে পার্থক্য করবে অবশ্যই আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব কেননা জাকাত মালের হক তারা যদি আমাকে উটের একটি রশিও দিতে অস্বীকার করে যা তারা রাসুল সাল্লাহ আলী আসাল্লামের কাছে দিত তাহলেও আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব অমর রাজিয়াল্লাহ তালাহু বলেন আল্লাহর শপথ এটি এজন্য হয়েছিল যে আল্লাহ তালা জিহাদের জন্য আবু বকর রদিয়াল্লাহ তালাহের বক্ষকে খুলে দিয়েছিলেন তখন আমি সত্য অনুধাবন করতে পারলাম জিহাদের এসব মৌলিক বিষয়ে আমাদের এলিম থাকতে হবে অন্যথায় জিহাদকে কেন্দ্র করে নিজেদের মধ্যে কুন্দল সৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে সুতরাং এসব মৌলিক বিষয়ে আমাদের এলিম থাকতে হবে এখন কেউ প্রশ্ন করতে পারেন যে রাসুল সাল্লাহ আলী আসসালামের যুগ আর আমাদের যুগ এক নয় ওই সময় ইসলামী ভূমিতে যুদ্ধ চলমান ছিল তাই তাদের এলিম অর্জনের সময় না পাওয়ায় এলিম অর্জন করতে হয়নি এ প্রশ্নের উত্তরে আমরা বলবো আমাদের দৈনন্দিন জীবনযাপনে কতটুকু এলিমের প্রয়োজন হয় আর সেই এলিম অর্জন করতে কত বছর সময় লাগে অবশেষে একটি কথাই বলবো আমরা যারা নিজেরা জেহাদ থেকে বাঁচার জন্য এবং মাদ্রাসার তালিবুল আলিম ভাইদেরকে জেহাদ থেকে বিরত রাখার জন্য দিনের বিধানের ব্যাপারে সংশয় সৃষ্টি করছি তা অবশ্যই আল্লাহ ও তার রাসুলের উপর মিথ্যা রচনার নামান্তর আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমিন ইয়ারব্বাল আলমিন